সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রবুল আলমিনের কাছে এই কামনা করি আমিন ইয়ারব্বাল আর আমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে আপনাদের কিছু লিখিত প্রশ্ন আছে এগুলির উত্তর দিতে চাই তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব ও তার উত্তর দিব প্রথম প্রশ্ন আসছে বাংলাদেশ ঢাকা থেকে সালামুন আলাইকুম আমার সালাম নেবেন মাওলানা সাহেব আমি বাংলাদেশ ঢাকা সিদ্ধেশ্বরী থেকে বেলি বলছি আমার প্রশ্ন হলো মহিলাদের নামাজের বিরতিকালীন সময়ও সময়ও কি পঞ্জ পঞ্জাগানা সুরা নিয়মিত পাঠ করতে পারবেন আমি ইসলামিন বাংলার নিয়মিত দর্শক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের নিয়মিত দর্শক বা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন আশা রাখি এর থেকে লাভবান হচ্ছেন আল্লাহ রবুল আলমিন আপনার নেক তৌফিকে আরও বৃদ্ধি করুক এবং আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনি জানতে চেয়েছেন যে মেয়েরা বা নারীরা বিরতিকালীন নামাজ বিরতিকালীন মানে যদি সরাসরি বলি তো যখন তারা পিরিয়ডে থাকে যে সময় নামাজ মাফ করা হয়েছে তো ওই সময় কি পঞ্জাগানা সুরা যেগুলো পাঠ করা হয় ওগুলো পাঠ করতে পারবে কি না অবশ্যই পাঠ করতে পারবে তবে আয়াত সেজদা যে সমস্ত আয়াত পড়ার পরে সেজদা ফরজ বা সেজদা করতে হয় ওই আয়াতগুলো পড়তে মানা করা হয়েছে তাছাড়া ওই অবস্থায় নারীদের জন্য সাতটি আয়াতের বেশি পড়া মকরু মকরু মানে যে কাজ না করা ভালো তাহলে তবে করলে কোনো পাপ নেই তো আপনি যদি কোরআন পড়তে চান তেলাবাত করতে চান পঞ্জাগানা সুরা পড়তে চান কোনো অসুবিধা নেই আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে বা মতামতের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকুন আপনার সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের আমার অন্য দর্শকদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা দয়া করে নিজেদের ফিডব্যাক আমাদেরকে দিতে থাকবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে না লাগছে বা আপনারা নিজের প্রয়োজনীয় প্রশ্নগুলো আমাদের সামনে রেখে তার উত্তর নিয়ে বা হয়তো আপনার প্রশ্নের মাধ্যমে অন্যরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবে তাই এই প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করুন নিজেও লাভবান হন বা অন্যদেরকেও লাভবান করুন আর এর জন্যে ইনশাআল্লাহ দুনিয়া ও আখরাতে আল্লাহর তরফ থেকে বড় আজর পাবেন অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বোন পরের প্রশ্ন দেখি কে লিখছেন আসসালামু আলাইকুম আপনাদের কাছে তারিখে তাবারিয়া আল্লামা ইবনে জারির তাবারি বাংলা পিডিএফ ফাইল থাকলে দয়া করে অধমকে পাঠাবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ ও আজ্জিল ফারাজাহম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনি আপনার নিজের নাম বলেননি তবে আপনি আবেদন রেখেছেন যে আমাদের কাছে যদি তারিখে তাবারি থাকে তো পিডিএফ ফাইল আপনাকে দিতে বলেছেন তো আপনার কাছে আমি অনুরোধ করব বা আপনার মতো আমার অন্য দর্শকবৃন্দুর কাছে আমি অনুরোধ করছি আপনারা দেখছেন টিভিতে মাঝে মধ্যে চারজন মাওলানাদের নাম দেওয়া হচ্ছে চারজন বিশেষ ব্যক্তির নাম দেওয়া হচ্ছে এবং ওনাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া হচ্ছে জনাব মাওলানা হাবিবুল্লাহ খান সাহেব জনাব মাওলানা আলী রেজা সাহেব বা মোশতাক আহমদ ভাই জনাব মাওলানা তাফাজুল সাহেব ওনাদের নাম দেওয়া হচ্ছে বা ওনাদের কন্ট্যাক্ট নম্বর ফোন নম্বর দেওয়া হচ্ছে বিশেষ করে পিডিএফ ফাইলের জন্য যে কোনো বইয়ের যদি পিডিএফ ফাইল চান তো আপনারা মৌলানা আলী রেজা সাহেবকে কন্ট্যাক্ট করুন ওনার নম্বরে ফোন করে ওনাকে বলুন ওনার একটা বিশেষ হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে যে গ্রুপে শুধু পিডিএফ ফাইল আপলোড করা হয় সমস্ত ধর্মীয় পুস্তক বা লিটারেচার বা বিভিন্ন বিষয়ের উপরে পিডিএফ ফাইল ওখানে আছে আশা রাখি তারিখে তাবারি যদি বাংলায় পিডিএফ থেকে থাকে অবশ্যই উনি আপনাকে প্রোভাইড করে দেবেন জনাব মাওলানা আলী রাজা সাহেবকে আপনি কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে ওনাকে লিখুন যে মাওলানা সাহেব আমাকে তারিখে তাবারি পিডিএফ ফাইল পাঠিয়ে দেন ইনশাল্লাহ উনি পাঠিয়ে দেবেন ওইরূপ কোনো অন্য বইয়ের যদি পিডিএফ ফাইলের দরকার হয় কোনো মাসের আমাল যেগুলো আছে বিশেষ করে রজম মাসের আমাল বা বিশেষ পর্বণ হিসেবে যদি আপনারা কোনো প্রকারের ইনফরমেশন চান বিশেষ করে নিজের মোবাইলে পিডিএফ ফাইলের মাধ্যমে তো এই চারজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন ইনশাল্লাহ ওনারা আপনাদের সহযোগিতা করবেন আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান জেলা থেকে লিখছি মৌলানা সাহেব আমার প্রশ্ন হলো আমার আব্বা ছাগল বেচা কেনা করেন ব্যবসা করে তো আমি আপনার কাছে জানতে চাই ব্যবসা করা ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়জ আছে কি না এটা আপনার কাছে জানতে চাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন আমার মনে হয় এর আগে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি তবুও পুনরায় আপনি আবার যখন জানতে চাইতেন তো সংক্ষিপ্ত শুধু এতটুকু বলতে চাই কোনো ক্ষেত্রে ব্যবসা হোক আর সাধারণ কথাবার্তা হোক মিথ্যা কথা বলা জায়জ না কোরআনে পরিষ্কার লানাতুল্লাহ আলাল কাদিবিন মিথ্যাবাদীদের ওপরে খোদার লানাত করা হয়েছে বা খোদা লানাত করেছে আর নবী করিম সাল্লাম বলেছেন এদা হদ্দিস্তুম ফালা তাক দেবু যখন কথা বলবা তো মিথ্যা বলবে না আর বিশেষ করে আজকাল আমাদের পরিবেশে যেটা আমরা দেখছি বা শুনছি যা বা যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সময় বেশিরভাগ ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে ব্যবসা করছে মনে রাখবেন ওই মিথ্যা কথা বলে যে রুজিটা সঞ্চয় করা হচ্ছে ওটা কিন্তু হারাম অবৈধ আপনি আপনার মাল আপনি যতই কিনে থাকেন সেটা আপনার মাল বিক্রি করার সময় আপনাকে সাফাই দেওয়ার দরকার নেই যে আমি এই মালটা এতটাই কিনেছি এতটাই বেচতে চাচ্ছি এভাবে বলার কোনো প্রয়োজন নেই আমার এই মাল আমি এত টাকায় বিক্রি করব বা এটার এত টাকা দাম মনে হয় নিন যদি মনে না হয় ছেড়ে দিন এইভাবে ব্যবসা করা ভালো এতে ব্যবসায় বরকত দেয় আল্লাহ মিথ্যা কথা বলে যদি কারো কাছ থেকে পয়সা বেশি নিয়ে নেন ইমোশনাল ব্ল্যাকমেল করে যেটাকে বলা হয় মানে তাকে ভুল বুঝে হোক বা তার মনকে নরম করার জন্য যদি আপনি কিছু মিথ্যা কথা বলেন তো এই সমস্ত মিথ্যা কথার মাধ্যমে যে রুজি সঞ্চয় করবেন এটা কিন্তু বৈধ নয় হারাম এটার খেয়াল যেন সকলেই রাখেন তো আমার প্রিয় বোন তোমার বাবাকে বলে দাও ওইভাবে ব্যবসা করা জায়জ না মিথ্যা কথা বলে ব্যবসা করা জায়জ না আশা রাখি আপনারা নিজের প্রশ্নের উত্তর জানার পরে তার উপরে আমাল করার চেষ্টা করবেন আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন মৌলানা সাহেব সালাম আলাইকুম আপনি একটু বলে দিন দোয়ায় উম্মে দাউদ একটু বলে দিন মৌলানা সাহেব আমি পুরুলিয়া থেকে বলছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন দোয়াই উম্মে দাউদ বা আমালে উম্মে দাউদ বিষয়ে রজব মাসের পনেরো তারিখে বিশেষ একটি আমাল করতে বলা হয়েছে যে আমালের মাধ্যমে বহু দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বহু সংকট থেকে শান্তি পাওয়া যায় বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বা যদি কেউ কোনো জায়গায় বন্দী হয়ে থাকে কারাগারে থাকে বা জালেমদের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য এটা একটা সুন্দর আমাল যে আমালকে আমালে উম্মে দাউদ বলা হয় আর এই আমালের জন্যে তিন দিন রোজা রাখতে হয় পনেরোই রজব দুপুরের নামাজের পরে এই আমালটা শুরু করতে হবে তো তার জন্যে ১৩ রজব থেকে রোজা রাখতে হবে তেরোই রজব মাওলা আলী আলাইসাল্লামের জন্মদিবস ওই পবিত্র দিন থেকে রোজা রাখা শুরু করতে হবে তেরো চোদ্দো পনেরো তিন দিন রোজা রাখতে হবে যদি কারোর ওপরে রোজা ফরজ হয়ে থাকে মানে কাজা রোজা থেকে থাকে সে কাজা রোজা রাখতে পারে বা মান্যতি রোজাও রাখতে পারে কোনো অসুবিধে নেই আলমহিম রোজা রাখতে হবে সন্ন্যত হোক ফরজ হোক যে কোনো রোজা হোক রাখতে পারে পনেরোই রজব জওয়ালের সময় মানে যখন সূর্য মাথার ওপরে এসে যাবে তো বলা হয়েছে ভালো করে গোসল করে জোহর আসরের নামাজকে বড় খুজু ও খুশুর সঙ্গে মানে বড় নম্রতার সঙ্গে খুব শান্তভাবে নিরাবিলে জোহর আসরের নামাজ আদায় করো তারপরে এমন জায়গায় বসে ওই আমালটা করো সেখানে যেন অন্য কেউ ডিস্টার্ব না করে কেউ এসে যেন বাধা সৃষ্টি না করে বা আমালকে ভঙ্গ না করে তাই মোবাইল ফোন বা সমস্ত প্রসেস কমিউনিকেশন ওখান থেকে দূরে রাখতে হবে আর চেষ্টা করতে হবে এমন জায়গায় বসে আমাল করবেন মসজিদে হোক কোনো এমাম বাড়িতে হোক বা নিজের বাসায় হোক এমন এক জায়গায় আমাল করবেন সেখানে যেন কেউ ডিস্টার্ব না করে আর এই আমাল শুরু করার আগে দুরেকাত নামাজ পড়বেন নিয়াত হবে আমি নিমায় রজবের দুরেকাত নামাজ পড়িতেছি কোরবাতেন আল্লাহ কি রজব মাসের পনেরো তারিখের কাত নামাজ পড়িতেছি কোরবাতেন আল্লাহ আল্লাহ আকবর বলে সকালের নামাজের মতো কাত নামাজ পড়বেন প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে যে কোনো একটা সুরা পড়তে পারেন সুরায় কাদর পড়ুন সুরায় কৌসার পড়ুন যে কোনো সুরা পড়ুন ওইভাবে দ্বিতীয় রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় তৌহিদ মানে কুলু আল্লাহ আহাদ পড়ুন যে কোনো একটা সুরা পড়তে পারেন সকালে নামাজ যেভাবে পড়া হয় ওইভাবে দুরাকাত নামাজ পড়তে হবে আর একবার নিয়াত বলে দিই নিয়াত হবে আমি নিমায় রজবের বা পনেরোই রজবের দুরেকাত নামাজ পড়িতেছি কোরবাতেন আল্লাহ কি এভাবেও নিয়াত করতে পারেন আমি আমালে উম্মে দাউদ করার জন্যে দুরেকাত নামাজ পড়িতেছি কোরবাতিন আল্লাহ এভাবেও করলে হবে তবে বেটার যেটা ওই দিনের নামাজের জন্যে সেটা হচ্ছে নিমায় রজবের নামাজ বা পনেরোই রজবের নামাজ পড়িতেছে দোরেকাত করবাতেন এল আল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করুন সকালের মতো দোরেকাত নামাজ পড়ুন নামাজ যখন শেষ হয়ে যাবে এবারে বসে তসবি পড়তে হবে তসবি মা ফাতেমা জাহারা পড়ার পরে এবারে কেবলার দ্রুক হয়ে বসুন কেবলার দিকে মুখ করে বসে এবারে কিছু সুরা পাঠ করতে হবে বিশেষ সুরা এগুলো ভালো করে শুনুন রেকর্ড করে নিন লিখে নিন আর নইলে এই এপিসোড নম্বর মনে রাখুন আর ইউটিউবে যে বারবার এটা দেখুন আমি কিভাবে আমালটা করতে বলছি বা কিভাবে এই আমালটা করতে বলা হয়েছে দোরেকাত নামাজ মিয়াদ সহ আমি বলে দিলাম কিভাবে পড়তে হবে তারপরে কেবলার দিকে মুখ করে বসে নামাজের পাটির ওপরে বসে আগে একশো বার আলহাম পড়তে হবে মানে এক তসবি পুরো একশো বার আলহাম পড়তে হবে তারপরে একশো বার সোরায় কুল আল্লাহ আহাদ সোরায় তৌহিদ একশো বার সোরায় কুল আল্লাহ আহাদ পড়তে হবে কুল আল্লাহ আহাদ একশো বার পড়া হয়ে যাবে তারপরে দশবার আয়তল কুরসি পড়তে হবে সোরায় বাকারা আয়াত নম্বর দুশো পঞ্চান্ন এবং দুশো সাতান্ন মনে থাকে যেন আয়তল কুরসি কমপ্লিট আয়তল কুরসি পড়তে হবে হোম ফিহা খালেদুন অবধি বা পর্যন্ত আলিউল আদিম না হুম ফিহা খালেদুন আয়তল কুরসি দশবার পড়তে হবে দশবার পড়ার পরে এবারে কিছু সুরা আছে যেগুলো একবার পড়তে হবে পরস্পর যেমন সুরায় আনাম সুরা নম্বর ছয় সুরায় আনাম একবার পড়তে হবে সুরায় বানি ইসরাইল সুরা নম্বর সতেরো বানি ইসরাইল পড়তে হবে তারপরে সুরায় কাহেফ সোরা সোরা নম্বর আঠারো সুরায় কাহেব পড়তে হবে তারপর সুরায় লোকমান সুরা নম্বর একত্রিশ একবার পড়তে হবে তারপরে সুরায় ইয়াসিন সুরা নম্বর ছত্রিশ একবার পড়তে হবে তারপরে সুরায় সাহফাত ইয়াসিনের পরেই সাহফাত ওয়াসাফাতে সুরায় সাহফাত সাঁত্রিশ নম্বর সুরা একবার পড়তে হবে তারপরে হামিম সেজদা একচল্লিশ নম্বর সুরা একবার পড়তে হবে তারপরে সুরায় শোরা কাফা হা ইয়া আইন সাদ এভাবে শুরু হয়েছে সুরায় সোরা বিয়াল্লিশ নম্বর সুরা ওটা একবার পড়তে হবে তারপরে সুরায় দোখান হামিম দোখান সুরায় দোখান একবার পড়তে হবে সুরা নম্বর চুয়াল্লিশ তারপরে সুরায় ফাথা সুরা নম্বর আটচল্লিশ একবার পড়তে হবে তারপরে সুরায় ফাথা পড়ার পরে সুরায় ওয়াকা পড়তে হবে সুরা নম্বর ছাপ্পান্ন একবার তারপরে সুরায় মুল্ক সুরা নম্বর সিক্সটি সেভেন সাতষট্টি নম্বর সুরা সুরায় মুল্ক একবার পড়তে হবে তারপরে সুরায় নুন ওয়াল কালাম আল কালাম সুরা নম্বর আটষট্টি এই সুরাটা একবার পড়তে হবে তারপরে সুরায় ইনশেকাক সুরা নম্বর চুরাশি মনে থাকবে তিরিশ পাড়ায় সুরা ইনশেকাক সুরা নম্বর চুরাশি ওটা একবার পড়তে হবে ওর পড়ার ওই সুরাটা পড়ার পরে মানে সুরায় এনশেকাক পড়ার পরে ওখান থেকে কোরআনের শেষ পর্যন্ত মানে চুরাশি নম্বর পড়া হয়ে যাবে তারপরে মনে করুন পঁচাশি থেকে নিয়ে একশো চোদ্দো কোরআনে টোটাল একশো চোদ্দোটি সুরো তো পঁচাশি নম্বর সুরা থেকে নিয়ে একশো চোদ্দো সুরায় নাস পর্যন্ত এই সুরোগুলো সব পড়তে হবে ছোট ছোট সুরোগুলো তো এই যে সুরোগুলোর নাম বললাম বা নম্বর বললাম এই সুরোগুলো পড়তে হবে একশোবার সুরায় আলহাম একশোবার সুরায় কলু আল্লাহ আহাদ দশবার আয়তাল কুরসি হুমফিয়া খালেদুন পর্যন্ত পড়তে হবে আয়তাল কুরসি তারপরে যে সুরাগুলোর নাম নিলাম এই সুরাগুলো পড়তে হবে সুরায় নাস কোরআনের শেষ সুরা ওই সুরায় নাস যখন পড়া হয়ে যাবে এবারে দুয়ায় উম্মে দাউদ শুরু করতে হবে ওই দুয়ায় উম্মে দাউদ শুরু হয়েছে সদাক আল্লাহুল আলিউল আদিম মানে কোরআন শেষ হওয়ার পরে যে আমরা দোয়া পড়ি সদাক আল্লাহুল আলিউল আদিম ওই দুয়ার সঙ্গে উম্মে দাউদের দোয়া শুরু হয়েছে এই দোয়াটা আপনারা মোফাতুল জানানে দেখে নিতে পারেন বা আমি যে সমস্ত অ্যাপের নাম বলছি যদি সম্ভব হয় তো এই অ্যাপগুলো ডাউনলোড করে নিন এই অ্যাপগুলো খুব গুরুত্বপূর্ণ বা সুন্দর লাভদায়ক ইউজফুল অ্যাপ এগুলোর মধ্যে সমস্ত নামাজ আমাল জিয়ারাত বা বহু কিছু পাবেন যা হয়তো আপনি প্রয়োজন মনে করবেন সেটা সেখানে পেয়ে যাবেন যেমন মোফাতুল জানান যদি বাংলায় না পান তো ওটা আপনি উর্দু হিন্দি ইংলিশে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া শিয়া টুলকিট বলে একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করে নিন ওখানে সমস্ত প্রকারের নামাজ আমাল কোরআন হাদিস বহু কিছু সমস্ত পর্ব বা পার্বণ সম্পর্কে দেওয়া আছে মাসুমিনদের জীবনী দেওয়া আছে বিশেষ বই দেওয়া আছে দোয়া দেওয়া আছে আমাল দেওয়া আছে ওখানে আপনি খুঁজে নিতে পারবেন শিয়া টুলকিট যদি ডাউনলোড না করতে পারেন তো Divine Pulse Divine Pulse down pulse download করে নিন ওখানেও সমস্ত আমাল দেওয়া আছে আশা রাখি স্ক্রিনের ওপরে এই অ্যাপগুলো আপনাদেরকে দেখানো হবে এগুলো দেখে নিন আর গুগল পেলে যেয়ে আপনি ওই অ্যাপগুলো খুঁজে ওটা ডাউনলোড করে নিতে পারবেন রাজনিয়াস সুন্দর রোমান ইংলিশে বা উর্দুতেও আছে রাজনিয়াস ওইখানে সমস্ত আমাল পেয়ে যাবেন বিশেষ করে আমালে উম্মে দাউদ ওখানে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে দোয়া হয়েছে বাংলা দোয়া একটা অ্যাপের নাম বাংলা দোয়া আপনি চান ওই দোয়াটা যদি কেউ ইংলিশ উর্দু হিন্দি বা উর্দু ফার্সি না জানে আরবি যদি না জানে তো সে বাংলা দোয়া অ্যাপের বইটা ডাউনলোড করে নিতে পারেন আর ওখানেও ইনশাল্লাহ বহু আমাল দোয়া আছে তবে বিশেষ করে রজব মাসের এই আমালে উম্মে দাউদ যদি আপনি সরাসরি নিতে চান তো ইন্টারনেটে শুধু লিখুন আমালে উম্মে দাউদ ইংলিশে লিখুন উর্দুতে লিখুন আমালে উম্মে দাউদ লিখুন সঙ্গে সঙ্গে ওখানে বহুভাবে আমালে উম্মে দাউদ দোয়া আছে ওই দোয়াও দোয়া আছে ওখানে তো কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে জানাবে উম্মে দাউদ যে দোয়াটা পড়েছিলেন যে দোয়াটি এমামে জাফর সাদিক ইসলাম ওনাকে তালিম দিয়েছিলেন যেটা পড়ার পরে ওনার ছেলে জালিমের হাত থেকে বা অত্যাচারীর কারাগার থেকে রেহাই পেয়েছিলেন ইনশাল্লাহ বলা হয়েছে ওই দুয়ার মধ্যে ইসমে আজম আছে আর সমস্ত নবীদের নাম যা যে সমস্ত নবীদের নাম কোরআনে জিকের হয়েছে সমস্ত নবীদের নাম আছে এবং আল্লাহর বহু রাজ ওই দুয়ার মধ্যে আছে ওই দুয়া যদি কেউ একবার অন্তর থেকে পড়ে তারপরে আল্লাহর কাছে নিজের মনোকামনা বর্ণনা করে বা আল্লাহর কাছে কোনো দাবি করে তো আশা রাখি তার মনোকামনা আশা পুরো হবে আল্লাহ রব্বুল আলমিন তার দাবিকে পুরো করবে তার দোয়াকে কবুল করবে এবং সে বহু সংকট থেকে মুক্তি পাবে সমস্যার সমাধান হয়ে যাবে দুঃখ কষ্ট তার জীবন থেকে দূর হয়ে যাবে এবং সে নিজের জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারবে তাই আপনাদের কাছে অনুরোধ আমার যে ভাই প্রশ্ন করেছে সেও লাভবান হবে আর আশা রাখি আপনারা এই আমালটা যদি করেন তো আপনারাও লাভবান হবেন দুঃখ কষ্ট জলম অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্যে জীবনে সুখ শান্তি ফিরে পাওয়ার জন্যে এটা একটা সুন্দর আমাল আশা রাখি আপনারা এই আমালটা করতে বলবেন না আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন মৌলানা সাহেব সালাম আলাইকুম আমার নাম শেখ জুনিদ আমি পুরুলিয়া থেকে বলছি মৌলানা সাহেব রাজাব মাসের রোজা রোজার নিয়ম কি মানে কেমন করে নিয়ত করবো একটু বলে দিন আর রমজান মাসের নিয়ত বলে দিবেন কোনো রোজা যেমন আপনি বলেছিলেন জুমরাত জুম্মা এই দুটো দিন রোজা রাখা ভালো তো ওনারা নিয়ত বলে দেবেন মৌলানা সাহেব সালাম আলাইকুম আমি আপনার এপিসোড আপনার শো দেখি মৌলানা সাহেব আমাকে খুবই ভালো লাগে মৌলানা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য বা প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন রজব মাসে রোজা রাখতে গেলে কীভাবে নিয়াত করতে হবে বা সাবান মাসে ওইরূপ রমজান মাসের রোজার নিয়াত কী করে করতে হবে তো রজব মাস বা সাবান সাবান মাসে রোজা রাখা সুন্নত বা মোস্তাহাব তো যদি কারোর রোজা কাজা হয়ে থাকে তো আগে সে কাজা রোজার মেয়াদ করবে কেননা কাজা রোজা থাকতে সুন্নত রোজা বা নফল রোজা ঠিক নয় আগে ফরজকে আদায় করতে হবে এটাই আল্লাহর হুকুম তো কাজা রোজা যদি থাকে তো সে নিয়াদ করবে আমি আমার জীবনের কাজা রোজা থেকে একটি রোজা রাখছি বা রাখিতেছি আজ রজম মাসের প্রথম তারিখে করবাতেন এলাল্লাহ কেউ আজিব করবাতেন এলাল্লাহ আমি আমার জীবনের কাজা রোজা থেকে একটি রোজা রাখিতেছি আজকের দিন ওয়াজিব করবাতেন আল্লাহ এইভাবে প্রতিদিন সে নিয়াদ করতে পারে আর যদি সন্ন্যত রোজা রাখে তো নিয়াদ করবে আমি রজব মাসের প্রথম তারিখে রোজা রাখছি আল্লাহ তোমার খুশির জন্যে করবাতেন এল আল্লাহ এইভাবে নিয়াদ করবে ওইরূপ সাবান মাসে আমি সাবান মাসের প্রথম তারিখে কি দ্বিতীয় তারিখে যে কোনো তারিখে রোজা রাখছে সেই তারিখকে স্মরণ করে বলবে আমি সাবান মাসের তৃতীয় তারিখে আল্লাহ তোমার খুশির জন্য রোজা রাখছে কোরবাতান এলা আল্লাহ এইভাবে প্রতি মাসে কমসে কম তিনটে রোজা রাখা বড় উত্তম সব বা সন্নত বলা হয়েছে সেটা হচ্ছে আইয়ামুল ব্যাজ আইয়ামুল ব্যাজ মানে প্রতি চাঁদে চাঁদের মানে আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ যদি কেউ এই তিন দিন না রাখতে পারে বিশেষ করে মহিলাদের অনেক অনেক সময় শারীরিক অসুবিধার জন্যে ওনারা হয়তো ওই দিনগুলো রোজা রাখতে পারেন না তো অন্য কোনো দিনে রোজা রাখতে পারে তবে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন রোজা রাখা সপ্তাহে যে কোনো সপ্তাহে বৃহস্পতি শুক্র শনি তিন দিন রোজা রাখাকে বড় উত্তম বলা হয়েছে আর এই সমস্ত সন্ন্যত রোজার সময় নিয়ে হবে আমি আজ আল্লাহর খুশির জন্য রোজা রাখিতেছি করবাতেন আল্লাহ আজ আমি আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি কুরবাতান এলাল্লাহ যথেষ্ট আরবি ভাষা নিয়াত করার দরকার নেই ভুল নিয়াত হয়ে গেলে কিন্তু সমস্ত পরিশ্রম বা কষ্ট বিফল হয়ে যাবে অনেক অনেক সময় আমার মৌলী ভাইরা মাওলানা ভাইরা নামাজ বা রোজার নিয়াত করা তারা শেখাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের সাধারণ গ্রাম অঞ্চলের লোকেরা যারা ভালো আরবি জানে না তারা সঠিকভাবে উচ্চারণ করে ওই নিয়াত করতে পারছে না আর নিয়াত ভুল করার কারণে তাদের নামাজ ওদের সব বাতিল হয়ে যাচ্ছে তাই আমি অনুরোধ করছি বারবার আল্লাহ সকলের ভাষা জানে আল্লাহ আমাদের সকলের অন্তরের খবর রাখে তাহলে কেন আমরা সহজ কাজকে কঠিন করছি আমরা নিজের ভাষায় যদি নিয়াত করি আল্লাহ সেটাও কবল করে নেবে নামাজের সময় নিয়াত করুন আমি সকালের দূরে কাত নামাজ পড়িতেছি আজিব করবাতেন আল্লাহ নবায়ত আউ উসল্লি রকাত সলাত শুভ আও সালাত শুভ এইভাবে আরবিতে বলতে চেয়ে যদি ভুল করে ফেলেন নিয়াত খারাপ হয়ে যাবে আর যদি নিয়াত খারাপ হয়ে যায় নামাজ খারাপ হয়ে যাবে সে নামাজের কোনো স্বভাব পাওয়া যাবে না আমরা হয়তো আরবি জানি বলে কিভাবে নিয়াত করতে হবে আমরা সেজিয়ে সেইভাবে বলি কিন্তু যারা আরবি ভাষা জানে না গ্রামার জানে না তারা নিয়াত করতে করে বেশিরভাগ আজ অবধি যত আমার দর্শক বিন্দুদের মধ্যে ফোন করে তানারা আরবি ভাষা নিয়ত বলেছেন খোদার কে সাক্ষী করে বলছি একজনও সঠিক নিয়ত বলতে পারেনি একজনও সঠিক নিয়াত মানে সঠিক উচ্চারণ করে যেভাবে নিয়াত করা দরকার ওইভাবে নিয়াত করতে পারেনি তখন বিরাট কষ্ট পাই দুঃখ পাই যে কেন এনারা এইভাবে মৌলবীদের চক্রান্তে পড়ে নিজেদের আমাল বরবাদ করছেন নষ্ট করছেন আল্লাহ সহজ ভাষায় নিজের ভাষায় যখন নিয়াত করার অনুমতি দিয়েছে তো কেন আমরা ওই ভাষায় নিয়াত করতে যাচ্ছি যে ভাষার আমি জ্ঞান রাখি না বা জানি না আমি কি বলছি হ্যাঁ শুধু কোরবাতান এলাল্লাহ এটা যদি আরবিতে বলেন তো এটাই উত্তম বা এটাই বলতে বলা হয়েছে করবাতেন এলাল্লাহ অর্থাৎ আল্লাহর নিকট হওয়ার জন্য এই কাজটা আমি করতে যাচ্ছি চাই সে নামাজ হোক রোজা হোক যাই কিছু হোক তো সকালে নামাজের নিয়াত করুন আমি সকালের দোরেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব এল এলাল্লাহ কি ফজরের দোরেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব এল এলাল্লাহ ওইভাবে জহরের নিয়াত করুন আসরের নিয়াত করুন অগ্রবেশার নিয়াত করুন তো নিজের ভাষা নিয়াত করুন সহজ তাই আমি আমার প্রিয় ভাইকে বলতে চাই রজম মাসের রোজা হোক শাবান মাসের রোজা রমজান মাসের রোজা মনে করুন রমজান মাসে রোজা রাখবেন নিয়াত করবেন আমি পবিত্র রমজান মাসে আল্লাহর খুশির জন্যে রোজা রাখিতেছি বা রাখবো ওয়াজিব এল এলাল্লাহ পুরো মাসের নিয়াতে একসঙ্গে করতে পারেন আমি পুরো রমজান মাস আল্লাহর খুশির জন্যে আল্লাহকে রাজি করার জন্যে বা আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রাখবো ওয়াজিব করবাতেন আল্লাহ একদিন নিয়াত করে নিন যদি মাঝখানে কোনো গ্যাপ না হয়ে যায় মনে করেন একদিন রোজা রাখতে পারলেন না একদিন রোজা কাজা হয়ে গেল কোনো কারণে তখন পুনরায় আবার নিয়াত করতে হবে তবে যদি মাঝখানে গ্যাপ না হয়ে যায় ওই একবার নিয়াত করা পুরো মাসের জন্য যথেষ্ট আল্লাহ জানে আপনার অন্তরে কি আর আপনি আল্লাহর কাছে কি নিয়াত করছেন প্রতিদিন নিয়াত করা ভালো ভোরের সময় যদি হোক রাত্রে সবার আগে হোক প্রতিদিন নিয়াত করুন খুব ভালো কোনো অসুবিধে নেই আজকে প্রথম রোজা আমি রমজান মাসের প্রথম রোজা রাখিতেছি ওয়াজিব করবাদ আল্লাহ আল্লাহ তোমার খুশির জন্য মায় রমজান মাসের প্রথম রোজা রাখিতেছি ওয়াজিব করবাদ আল্লাহ এভাবে প্রতিদিনও নিয়াত করতে পারেন আবার যদি পুরো মাসের নিয়াত একসঙ্গে করতে চান করতে পারেন রোজার বাঁধার টাইম হয়ে গেলে মানে বাঁধা মানে রোজা স্টার্ট হওয়ার টাইম শুরু হয়ে গেলে অটোমেটিক শুরু হয়ে যাবে আপনি যদি ঘুমিয়ে থাকেন বা জেগে থাকেন রোজা আপনার অপেক্ষা করবেন না যে ওই সময় উঠে আপনি বলবেন তারপরে আপনার রোজা শুরু হবে না রোজা নিজের নির্ধারিত সময় শুরু হয়ে যাবে ওইরূপ এফতারের সময় যেই ইফতারের সময় হবে আপনার রোজা পুরো হয়ে যাবে আপনি কিছু খেলেও পুরো হবে না খেলেও পুরো হবে যেটা আমাদের মধ্যে বিরাট বড় একটা ভুল ধারণার মধ্যে আমাদের মোল্লা মৌলবীরা ফেলে রেখেছে যে সামান্য চুল পরিমাণে এক মিনিটও লেট হয়ে গেলে কিন্তু তোমার রোজা মকর হয়ে যাবে যেই সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে রোজা খোলো হয়তো তারা ওই কারেন্ট সময়ে রোজা খোলার চক্করে দু চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যদি আগে রোজা খোলে তো সারা দিনের পরিশ্রম সে ভিতা করে ফেলছে নষ্ট করে ফেলছে কেন এই সমস্ত কঠিনের মধ্যে নিজেদেরকে ফেলছেন রোজা নিজের নির্ধারিত সময়ে পুরো হয়ে যাবে তাই শরীয়তে বলা হচ্ছে সন্নত বা মোস্তাব মগরব নামাজ পড়ে তারপর ইফতার করো ওই নামাজটাও যেন আল্লাহর উপাসনার মধ্যে বা উপবাস অবস্থায় নামাজটা হয় তখন আরও এবাদাতে মন লাগে বা স্বভাব বেশি হয় আর বিশেষ করে রোজার অবস্থায় যে এবাদতগুলো করা হয় তার স্বভাব ডবল বা দ্বিগুণ করে দেওয়া হয় বিনা কারণে হঠাৎ কোন অসুবিধা হয়েছে তখন যদি কেউ নামাজ না পড়ে রোজা খুলতে চায় খুলতে পারে কোনো অসুবিধা নেই তবে মোস্তাহাব যেটা বলা হয়েছে শরীয়তের ভাষায় মগরবের নামাজ পড়ে তারপরে ইফতার করুন তো একটু লেট হলে কোনো অসুবিধা নেই রোজা নিজের নির্ধারিত সময় পুরো হয়ে যাবে আমি কিছু খাই আর না খাই রোজা আমার অপেক্ষা করবে না আমি যদি রাত বারোটা পর্যন্ত না খাই কি রোজা আমরা বারোটা পর্যন্ত চলতে থাকবে না রোজা নিজের সময় পুরো হয়ে যাবে পানাহার এটা আমাদের নিজের ওপরে আশা রেখে এই জিনিসটা যারা বুঝবে তারা কখনো ভুল করবে না আমার প্রিয় ভাই আশা রেখে তোমার প্রশ্নের তুমি উত্তর পেয়েছ পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি বর্ধমান থেকে রেশমি খাতুন বলছি আমার প্রশ্ন হচ্ছে যে সবে বারাতের রাতে কি নামাজের নিয়ত করতে হয় আর কর আকাত করে পড়তে হয় আর কি কি সুরা লাগে সেটা একটু বলে দিন আর রমজান মাসের বিজয় রাতগুলি যেমন উনিশের রাতে একুশের রাতে তেইশের রাতে সেই রাতগুলিতে কি কর আকাত নামাজ পড়তে হয় আর কি নিয়ত কোন সুরাগুলো লাগে আর কেমনভাবে পড়তে হয় নিয়মগুলো একটু বলে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন শয়বাতে রাত্রে কিভাবে নামাজ পড়তে হবে কি করে নিয়ত করতে হবে সোরা কোনগুলো পড়তে হবে ওই ওইরূপ রমজান মাসের বিজয় রাত্রে তাক রাত যাকে বলা হয় কিভাবে নামাজ পড়তে হবে ওগুলো জানতে চেয়েছেন তো আমি সংক্ষিপ্তে শুধু এবারাতের আমাল বলে দিচ্ছি বাকি আপনি যা জানতে চেয়েছেন যদি বলতে চাই তো অনেক সময়ের প্রয়োজন তাই আপনার কাছে আমি অনুরোধ করব আমি যে সমস্ত অ্যাপগুলোর নাম বলেছি বইগুলোর নাম বলছি এইগুলো প্রিন্টেড পাওয়া যায় যদি তো খুব ভালো আর যদি প্রিন্টেড সংগ্রহ না করতে পারেন তো পিডিএফ ফাইল পাওয়া যাচ্ছে মৌলানা সাহেবদের নম্বর ফোন মৌলানা সাহেবদের ফোন নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনের ওপরে হাবিবুল্লাহ খান সাহেব আলিরেজা সাহেব তাফজুল মল্লিক সাহেব বা মোশতাক আহমদ সাহেব এনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে পিডিএফ ফাইল নিতে পারেন যদি না সম্ভব হয় তো ইন্টারনেটের মাধ্যমে গুগল প্লেতে যেয়ে এই সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করে নিন মোফাতুল জানান শিয়া টুলকিট বা ডিভাইন পালস রাজো নিয়াজ বাংলা দোয়া এই অ্যাপগুলো ডাউনলোড করে নিন এখানে সমস্ত আমাল বিস্তারিতভাবে দোয়া আছে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে নিয়াত করতে হবে কিভাবে দোয়া পড়তে হবে অনেক কিছু আশা রাখি আপনি নিজের ইচ্ছা মতো সময় ওগুলো পড়ে ভালো করে বুঝে ওর ওপরে আমল করতে পারবেন তারপরে যদি কোনো সন্দেহ থাকে তখন জিজ্ঞাসা করুন তবে সাহেবারাতের রাত্রে পনেরোই সাবানের রাত্রে দূরে কাত নামাজ পড়া মোস্তাহাব নিয়াত হবে আমি নিমায় সাবানের সাবে নিমায় সাবানের দোরেকাত নামাজ পড়িতেছি কোরবানি আল্লাহ কি শয় বারাতের রাতের দোরেকাত নামাজ পড়িতেছি কোরবাতন আল্লাহ কি পনেরোই সাবানের রাতের দু রেখাত নামাজ পড়িতেছি কোরবাতন এল আল্লাহ আল্লাহ আকবর বলে প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় কুলিয়াইল কাফিরুন সুরায় জাহাজ্জাকে বলা হয় সুরায় কুলিয়াইল কাফিরুন পড়তে হবে আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে সুরায় কুলু আল্লাহ আহাদ পড়তে হবে নামাজ শেষ হয়ে যাবে এবারে তসবি মা ফাতেমা জাহারা পড়তে হবে তারপরে অনেক দোয়া আছে সেগুলো পড়তে হবে আর বিশেষ করে দরুদ যত পড়বেন ওই রাত্রে তত বেশি স্বভাব আর তত বেশি বরকত পাবেন আল্লাহর তরফ থেকে তাছাড়া শেষ রাত্রে মানে ভোরের দিকে চার রেখাত নামাজ পড়তে বলা হয়েছে নিয়াত হবে আমি সবে বারাতের বা সবে পনেরোই সাবানের দু রেখাত নামাজ পড়িতেছি কোরবাতিন আল্লাহ দু রেখাত করে চার রেখাত নামাজ পড়তে হবে তবে এই নামাজটা একটু বড় নামাজ মানে প্রতি রেখাতে আলহামদুর পরে পঞ্চাশ বার কলু আল্লাহ আহাদে সুরা পড়তে হবে এটা আফটার মিড নাইট মানে গভীর রাতে যেয়ে পড়তে হবে মনে করুন তাহাজুদ নামাজ পড়ার আগে এটা পড়ুন তারপরে তাহাজুদ নামাজ শুরু করুন তো চার রেখাত নামাজ প্রতি রেখাতে আলহামদুর পরে পঞ্চাশ বার করে কলু আল্লাহ হাত পড়তে হবে এই নামাজকে নামাজে মাওলা আলী আলাইসালামও বলা হয়েছে সালাতুল ইমাম আলী আলাইসালাম জুম্মার দিনের আমালেও এটা দোয়া হয়েছে প্রতি জুম্মার দিন এই নামাজটা পড়া সন্ন্যত বা মুস্তাব বড় বরকত আছে ওইরূপ সবে বারাতের আরও অনেক আমাল আছে আমি যে অ্যাপগুলো বললাম বা বইগুলো বললাম ওগুলো ডাউনলোড করে বা পিডিএফ ফাইল নিয়ে ওখানে পড়ুন সমস্ত মাসের বিশেষ তারিখ পর্ব বা পার্বণ আর ওই পর্ব বা পার্বণের সময় কি আমাল করতে হবে সব ওখানে দেওয়া আছে আশা রাখ আমার প্রিয় বোন আপনি ওর থেকে লাভবান হবেন আগের প্রশ্ন নিই থেকে আয়েশা সুলতানা বলছি আমার প্রশ্ন হলো কি আয়েশা সুলতানা নামের মানে কি বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সোনামানি তোমার ভয়েস রেকর্ডিংয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তুমি জানতে চেয়েছো যে আয়েশা সুলতানা মানে কি আয়েশা মানে দীর্ঘজীবী যার বয়স অনেক বেশি আর সুলতানা মানে মহারানী কুইন আশা রাখি তোমার নাম খুব ভালো তুমি ইনশাল্লাহ মহারানী হয়েও বা দীর্ঘজীবী হয়ে যেন নিজের পরিবারের নিজের মাতা পিতার জন্যে সুসম্মানের কারণ হও সোনামণি লেখাপড়া শিখে ভালো সুনাম কামাও আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক তোমার মনোকামনা আশাকে পুরো করুক ভালো থাকো শোনা পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর থেকে বলছি লাভলি গাজী আমি আপনাদের চ্যালেঞ্জ দেখি আমরা ফ্যামিলি আপনাদের চ্যালেঞ্জ দেখে আমরা সঠিকটা জানতে পেরেছি আপনারা যেটা যেটা বলছেন সেটা সেটা আমরা করছি আপনাদের কথা আমাদের এখানেও অনেক মানুষকে বলছি ওরা বলছে যে আমরা যেটা শিখেছি আমরা ওটাই করব। আমরা ফুরফুরা শরীফের বড় পীর সাহেবকে মানি ওনার মতনই আমল করব ওনার মতনই চলবো ওনারা এখানে সবাই বলে নাকি বড় পীর সাহেব নবীজির বংশধর এটা কি সত্যি আপনি এটা বলে দিন আমাদের সঠিকটা বলে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আলা কুলুবহিম আলা সামিহিম ওয়ালা রহিম গেশাওয়া এইভাবে কোরআনে উল্লেখ হয়েছে তাদের জন্য যারা হককে জানার পরেও অমান্য করে হককে জানার পরেও তাকে বোঝার বা তার উপরে আমাল করার চেষ্টা না করে তো আল্লাহ এদের অন্তরের ওপরে মোহর লাগিয়ে দিয়েছে লক লাগিয়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে এদের অন্তরে আর হক বা সত্য জিনিস প্রবেশ করবে না খাতামাল্লাহ আলা কুলুবহিম ওয়ালা সামিহিম ওয়ালা বাসারহিম এদের কর্ণের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে লক লাগিয়ে দিয়েছে এদের দৃষ্টির উপরে আল্লাহ লক লাগিয়ে দিয়েছে এরা হক দেখতে চাচ্ছে না বা দেখতে পাচ্ছে না ওইরূপ সত্য জিনিস শুনতে চাচ্ছে না বা শুনতে পাচ্ছে না এদের অন্তরের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে ভালো জিনিস এদের অন্তরে স্থান পাচ্ছে না আর কোরআন পরিষ্কার বলছে আল্লাহ যদি কারোর হেদায়ত না করতে চায় তো কেউ তার হেদায়ত করতে পারবে না আল্লাহ যদি এদেরকে তৌফিক দান করে তাহলেই এরা হেদায়ত পাবে আর নইলে ওইভাবে সারা জীবন বলতে থাকবে আমরা তো ওটাই করব বা ওই পথের ওপরে চলবো যে পথের ওপরে আমার বাপদাদারা আমাদেরকে ছেড়ে গেছে বা আমার বাপদাদাদেরকে আমরা পেয়েছি আওয়ালাও কানা আবা উমলা ইয়া কেলুনা সাইয়া কোরআন বলছে এদের বাপদাদারা কিছু বুঝতো না কিন্তু মূর্খতার মধ্যে ফেলে গেছে তো তার ওপরেই তারা পড়ে থাকবে আল্লাহ যদি এদের হেদায়ত করে তো হেদায়ত পাবে আর নইলে আমি আপনি বললে হয়তো আল্লাহ তৌফিক দান করুক এটাই শুধু আল্লাহর কাছে কামনা করে আমার প্রিয় বোন তবে বল হারবেন না বল হারা হবেন না নবী করিম সাল্লা সাল্লামের কথা সকলেই মানেনি কিন্তু নবী কি নিজের তাবলিককে বন্ধ করে দিয়েছিলেন না নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপ্রান্ত চেষ্টা করেছিলেন সঠিক জিনিস সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা মেনেছিল তারা মমিন হয়েছিল যারা সঙ্গে থেকেও মানেনি তারা মোনাফিকের মতো বেরিয়ে বেরিয়েছিল আর আজও সেই মোনাফিকদের দল বেরিয়ে বেড়াচ্ছে তারা মুসলমান রূপে কিন্তু ইসলামের উপরে আমাল করছে না ইসলামিক পদ্ধতিকে মেনে চলছে না তো এদের সাজা কঠিন কেননা এরা ইসলামকে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবারে আপনি যাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন শুধু এতটুকু বলতে চাই নবীর বংশের অনেকেই ছিল কিন্তু যদি সে সৎপথের পথিক না হয় নবী ও নবীর আহলে বায়াতের পথের পথিক না হয় নিজের বংশের সম্মানকে যদি বজায় না রাখে আর নিজের বংশের দিন ধর্ম মজাবকে যদি মেনে না চলে তো সে বংশ হয়ে কোনো লাভ পাবে না হজরত আলী সালাম নাহিজুল বালাগা বলেছেন তোমাদের হাসাব নাসাব মানে যেই বংশ কোনো কাজে আসবে না তোমাদের নেকি তোমাদের কাজে আসবে যদি আল্লাহ তোমাকে সম্মান দান করে তোমার নিজস্ব গুণ থাকে তাহলে তুমি সম্মানিত হবে বা তোমার ওই গুণ তোমাকে সম্মানিত করবে বংশের হলে যে তুমি সম্মান পাবে আর জান্নাতে যাবে এর কোনো প্রমাণ কোথাও দেওয়া নেই জিনিসটা মনে রাখবেন আমি খুব গভীর কথা বলছি কিন্তু আবু জাহেল আবুল আহেব ইসলামের চরম শত্রু ছিল কিন্তু এরা পিড়ি হিসেবেও ওই বংশের ছিল যে বংশের নবী ছিলেন তো শুধু বংশের হলে কি নেজাতের জন্য যথেষ্ট ওই পথের প্রতীক হতে হবে যে পথের ওপর নবী ছেড়ে গেছেন নবী ও নবীর আহলে ছেড়ে যারা এই আহলে থেকে শিক্ষা লাভ করে ইমাম হয়েছিলেন যেমন ইমাম আবু হানিফা ইমাম শাফি মালিক হাম্বলি আমি এর আগে অনেকবার বলেছি মুসলমানদের যে চারজন ইমাম এনারা ডাইরেক্ট নইলে ইনডাইরেক্ট মানে ভায়া হয়ে আমাদের ইমামদের ছাত্র ছিলেন সাগির ছিলেন ইমামদের কাছ থেকে শিক্ষা লাভ করে ওনারা শিক্ষিত হয়েছেন দুঃখের বিষয়ে ওই বড় পীর সাহেব উনি সেই আহলে বায়াতের শরীয়তকে ছেড়ে বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট এর চেয়ে তো বেশি কিছু বলতে চায় না কারণ আমি ধর্মগুরুদেরকে কখনো অপমান করি না তাদের সম্মানকে বজায় রাখার চেষ্টা করি আর সব সময় ওইভাবে কথা বলার চেষ্টা করি আমার কথা শুনে যেন কেউ আঘাত না পায় তবে কিছু হকিকাত আছে যেগুলো বর্ণনা করতে হবে যদি না বলি তো পাবলিকের ভুল ভাঙবে না সাধারণ মানুষ যতক্ষণ না জানবে তখন ততক্ষণ তারা ভুল ধারণার মধ্যে থাকবে ভুল বিশ্বাস নিয়ে তারা জীবনযাপন করবে তাই বড় পীর সাহেবের আমরা সবাই সম্মান করি বংশ বাংশিক হিসেবে উনি খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয়ে উনি যখন নিজের রাস্তাকে যখন আলাদা করে নিয়েছিলেন আহলেবায়তের রাস্তাকে ছেড়ে যখন অন্য রাস্তায় চলে গিয়েছিলেন তখন ওটা আমাদের জন্যে ভিন্ন হয়ে যায় তখন ওনাকে আমরা আর ফলো করতে পারিনি আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর থেকে বলছি লাভলি গাজী আমার প্রশ্ন হলো হুগলি জেলার ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকি বলেছে পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া যাবে না এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে দয়া করে বলে দিন সঠিকটা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিং জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনি যার সম্পর্কে বললেন ওনাকে আমার এই পায়গাম পৌঁছে দিন যে হুজুর না আপনি নবী না এমাম আমাদেরকে আল্লাহ বলেছে নবী এবং যুগের হাদি এমামকে ফলো করো তাদের কথা মেনে চলো না উনি নবীর মধ্যে না উনি এমামের মধ্যে আর যে সমস্ত পীরদেরকে সাধারণ পাবলিক মানে এনারা সবাই নিজেকে নিজেরা পীর তৈরি করেছেন আল্লাহর তরফ থেকে ওনাদের কাউকে পীর হওয়ার সনদ দেওয়া হয়নি বা আল্লাহর তরফ থেকে ওনাদের কাছে কোনো এমন প্রমাণ নেই যেটা প্রুফ করবে যে ইনি আল্লাহর ওই সেই বান্দা যাকে ফলো করার জন্য আল্লাহ আদেশ করেছে বা হুকুম দিয়েছে সুতরাং হালাল মোহাম্মদিন হালালুনিলা ইয়মিল কেয়ামা ও হারাম ও হারামুনিলা ইয়মিল কেয়ামা নবী যেটাকে বৈধ করেছেন কেয়ামত পর্যন্ত বৈধ থাকবে আর নবী যেটাকে অবৈধ করেছেন কেয়ামত পর্যন্ত সেটা অবৈধ থাকবে নবীর হালাল করার জিনিসকে হারাম করার শক্তি কারণেই বা নবীর হারাম করা জিনিসকে হালাল করার শক্তি কারণই আর নবীর হালালকে বা নবী যে জিনিসকে হারাম করেছে সেটাকে কেউ হালাল করতে পারবে না এই জিনিসটা মনে রাখবেন তো নবীর সুন্নতকে ওনার অনুমতিতে করতে হবে এটা কোথায় আছে নবীর সুন্নতকে আমরা পালন করব নবী যেভাবে পালন করতে বলেছেন এর জন্য আমাকে কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না বিশেষ করে পীর মুর্শিদদের কাছে জিজ্ঞাসা করতে বলা হয়নি যে এই সুন্নতটা পড়বো কি না সুন্নত যদি সাবিত হয় শরীয়তে যদি থেকে থাকে সেটা করতে পারেন এইভাবে যদি ভুল বক্তব্য দিতে থাকেন আর শরীয়তকে ভুলভাবে প্রচার করতে থাকেন বা পাবলিককে মিসগাইড করতে থাকেন তো একদিন এনারা নিজের পথ থেকে দূরে চলে যাবেন আর তখন আশেপাশে কাউকে পাবেন না যখন শরীয়ত বিরোধী কাজ করবেন কেউ সাথ দেবে না আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছেন এবার একটা শেষ প্রশ্ন নিই সালাম আলাইকুম আমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ঢালিপাড়া থেকে বলছি একটা বিষয় পরিষ্কার হতে চাই যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে যেটা হলো আমাদের গ্রামে একটা জামে মসজিদ আছে ও সেখানে নামাজের কোনো অসুবিধে হয় না মানে নামাজের আসন সম্পূর্ণ হয় না তা সত্ত্বেও আরও একটি মসজিদ তৈরি করার কার্যক্রম চলছে সেটা আমাদের গ্রামের ঐক্য নষ্ট করবে এবং ইতিমধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে এই অবস্থায় কি করণীয় যদি বলতেন তাহলে আমরা উপকৃত হতাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে গ্রামে একটা মসজিদ আছে আর সেখানে সকলে মিলে নামাজ পড়ে সেখানে অন্য আর একটা মসজিদ তৈরি হতে চলেছে বা কেউ তৈরি করতে চাচ্ছে ওটা করা ঠিক হবে কি না তো আমি পরিষ্কার বলতে চাই মসজিদ আল্লাহর ঘর ঐক্যবদ্ধ হয়ে জমাতের সঙ্গে বা ফরাদা নামাজ পড়া জায়গা যেখানে সবাই মিলেমিশে আল্লাহর উপাসনা করবে বা আল্লাহর এবাদত করবে পুরনো যুগে মসজিদ শুধু নামাজের জন্য ব্যবহার হতো না মসজিদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা উচ্চ ন্যায়ালয় বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ মাদ্রাসা যা কিছু বলবেন সব কিছু মসজিদ ছিল ওখানে ধার্মিক শিক্ষা হতো সমস্ত প্রকারের শিক্ষা দেওয়া হতো বা ওখানে বিচার হতো ন্যায় বিচার করা হতো ওখানে আল্লাহর উপাসনা হতো আর সবাই ওখানে এসে মিলে মিশে ইমাম নবীদের কথা মতো তারা আমাল করত তো মসজিদ ঐক্যর স্থান তবে ওই মসজিদ যদি মিসগাইড মানে পথভ্রষ্টর জায়গা হয়ে যায় যেমন মসজিদ মসজিদে মদিনায় একটি মসজিদ ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম ওই মসজিদকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছিলেন বা ভেঙে ফেলা ফেলতে বলেছিলেন কেননা ওই মসজিদ মসজিদে জেরার রয়ে গিয়েছিল জেরার মানে যেখান থেকে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ওই মসজিদে বসে মোনাফিকিনরা ষড়যন্ত্র করছিল ওই মসজিদে বসে আল্লাহর উপাসনার জায়গায় অন্য কিছু হচ্ছিল সমাজে অশান্তি সৃষ্টি করছিল তারা তো ওই জন্য আমি এখানে বলতে চাই আমার প্রিয় ভাই আপনাদের গ্রামে যদি মসজিদের প্রয়োজন হয় তাহলে সেখানে মসজিদ তৈরি করা হোক খুব ভালো মনে করুন যে মসজিদটা আছে ওই মসজিদে জায়গা ধরছে না মসজিদটা ছোট তখন ওইটাকে বড় করা যায় কি মসজিদের ওপরে আরও একতলা বৃদ্ধি করা যায় কোনো অসুবিধে নেই কি পাশে যদি বাড়িয়ে মসজিদকে বড় করা যায় সেটাও করা যায় তবে ওখানে যদি অন্য আরেকটা মসজিদ তৈরি করা হয় যেটা আপনি বললেন আর ওই মসজিদ তৈরি হলে তখন কিছু লোক ওদিকে যাবে কিছু এদিকে থাকবে আর ওইভাবে যদি গ্রামে দলাদলি হয় একটা অশান্তির সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো ওই মসজিদ তখন আর আল্লাহর ইবাদতের ঘর থাকবে না ওটা মসজিদ জেরার হয়ে যাবে মানে ক্ষতি ক্ষতিকারক স্থান আর এটা ইসলামে বৈধ নয় এটা জায়েজ নয় নবী করিম সাল্লাহ ইসলাম নিজে স্বয়ং সামনে থেকে মসজিদকে ভাঙিয়েছিলেন যেখানে শরীয়তে মসজিদ গড়ার হুকুম দিয়েছে সেখানে মসজিদ ভাঙিয়েছিলেন কেন কেননা ওই মসজিদ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল লোকেরা ঐক্যভঙ্গ হচ্ছিল শান্তি কেড়ে নিয়েছিল ওখানে ষড়যন্ত্র হচ্ছিল তো ওইরূপ যদি আপনার গ্রামে অন্য মসজিদ হয় সেখানে যদি দলাদলের সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় ভিন্ন কথা হয় এক অপরের বিরুদ্ধে যদি কথা হয় তখন ওই মসজিদ তখন আর আল্লাহর এবাদতের ঘর থাকবে না শান্তির স্থান থাকবে না তাই সমাজে শান্তি বজায় রাখার জন্যে সবাই মিলেমিশে কাজ করুন হ্যাঁ যদি প্রয়োজন হয় অনেক অনেক সময় গ্রাম বড় সমস্ত লোক এক জায়গায় হতে পারছে না কি বর্ষাকালে শীতকালে যাওয়া সম্ভব হচ্ছে না তখন দূরে ওখান থেকে দূরে যদি কেউ মসজিদ তৈরি করতে চায় মনে করুন এ পাড়ায় একটা হলো অন্য আরেকটা মসজিদ ওখান থেকে এক কিলোমিটার কি দেড় কিলোমিটার দূরে অন্য আরেক পাড়ায় তৈরি হচ্ছে জনসংখ্যাকে দেখে তৈরি করা হচ্ছে আর সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে সেটা করছে তো যদি মিলেমিশে করা হয় খুব মঙ্গল ভালো কাজ আর যদি মিলেমিশে না হয় আর ওই মসজিদ তৈরি করলে যদি গ্রামের লোকের মধ্যে মতভেদ হয়ে যায় দলাদলি হয়ে যায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাদের মধ্যে যদি অশান্তি হয় তো ওই মসজিদ করা ওখানে জায়েজ হবে না শরিয়াতে ওকে মসজিদুল জেরার বলেছে আর মসজিদের জেরার মানে আল্লাহ নিকটে এটা বৈধ নয় আশা রেখে আমার প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার গ্রামবাসীদেরকে বা এলাকার লোকদেরকে বলে দিন শরীয়তের হুকুম হচ্ছে প্রয়োজন যদি হয় তো মসজিদ একটা কেন দুটো চারটে তৈরি করো যদি প্রয়োজন না হয় আর এক্সট্রা মসজিদ করলে যদি সেখানে অশান্তি সৃষ্টি হওয়ার ভয় থাকে মতভেদের ভয় থাকে বা মানুষের মধ্যে দলাদলির ভয় থাকে তো ইসলাম এটাকে পছন্দ করে না আর তখন ওই মসজিদ আল্লাহর ঘর হবে না মসজিদ জেরার হয়ে যাবে ক্ষতিকারক স্থান হয়ে যাবে আর হয়তো শয়তান সুযোগ ধরবে আশা রাখি আমরা শয়তানকে সুযোগ দেবো না আমি অনুরোধ করছি যারা ওই কাজ করছে করতে চাচ্ছে সহযোগিতা করছে বা সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ করছি আপনারা মিলেমিশে শান্তি বজায় রেখে কাজ করবেন আর ওই কাজ করবেন যে কাজ করলে আল্লাহ রসুল খুশি হবে এমন কোনো কাজ করবেন না যে কালের যে কাজের পরিণাম হয়তো ভয়ঙ্কর হতে পারে খারাপ হতে পারে পরে অশান্তির সৃষ্টি হতে পারে আহলে বায়তের অনুগামী অনুসারীদের মধ্যে আল্লাহর নেক বান্দাদের মধ্যে যদি অশান্তির সৃষ্টি করা হয় তো এটা কিন্তু জায়েজ নয় তবে এখানে আরও একটা কথা বলতে চাই মসজিদ তৈরি করুন মসজিদকে আবাদ রাখুন মানে সম্মানকে বজায় রাখুন কেয়ামতের দিনে তিনটি জিনিস ফরিয়াদ করবে এক মসজিদ যেখানে আছে কিন্তু লোক নামাজ পড়ছে না দ্বিতীয় কোরআন যেটা বাড়িতে আছে কিন্তু কেউ তেলাবাদ করছে না আর তৃতীয় ওই আলিম ফরিয়াদ করবে হাসরের দিনে যার কাছে মাসলা মাসাল জিজ্ঞাসা না করা হয় তখন ওই মান্যকারীদের বা এলাকার লোকের আজাব আরও দ্বিগুণ হয়ে যাবে কেননা তারা ওই সমস্ত জিনিসের হক আদা করেনি মাওলানার হক আদা করেনি মসজিদের হক আদা করেনি বা কোরআনের হক আদা করেনি আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের বক্তব্য যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিতে পারেন লিখেও পাঠাতে পারেন আর আপনারা যদি আমাদের অনুষ্ঠান নিজের মোবাইলে দেখতে চান তো ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না নিজের ইচ্ছাকৃত সময় বা সুযোগে নিজের অনুষ্ঠান বা নিজের প্রশ্নের উত্তর ওখানে আপনারা দেখতে বা শুনতে পাবেন ওয়াস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত